আল্লাহর পথের সংগ্রামী অভিযাত্রীগণ তাদের ইহকালীন ও পরকালীন সাফল্যের জন্য নির্ভর করে মহান রাব্বুল আলমিনের মদদের উপর কারণ তারা জানে আল্লাহর মদদ লাভে ধন্য কোনো কাফেলাকে পরাস্ত করার সামর্থ্য নেই পার্থিব শক্তিতে মদমত্ত কোনো তাগতি শক্তির আর তাই তো আল্লাহ তালার কাছে সমগ্র কর্মকাণ্ডের কবুলিয়াতের জন্য বিনীত আর্জি পেশ করে কর্মী বাহিনী গেয়ে ওঠে এভাবে আমরা তোমার বুঝবান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে না আমরা তোমার বুঝবান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আমরা তোমার অবুজ বান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না নাই সমর্থ নাই কো পুঁজি তাই তো তোমার মদদ খুঁজি নাই সমর্থ নাই কো পুঁজি তাই তো তোমার মদদ খুঁজি তোমার মদদ দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে দাও সকল আয়োজন তুমি কবুল করে নাও আমাদের আন্দোলন কে কবুল করে নাও আল্লাহ আমাদের কে কবুল করে নাও আমরা তোমার বুঝবান্দা বান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে নাও আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে নাও তোমার পথে জীবন বাজি হয়তো শহীদ নয়তো গাজী তোমার পথে জীবন বাজি হয়তো শহীদ নয়তো গাজী এই শপথে অটল মোরা মোদের তুমি কবুল করে না সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আমরা তোমার বুঝবান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আল্লাহ আমাদের সংগঠনকে কবুল করে না আল্লাহ ঈশা ছাত্র আন্দোলনকে কবুল করে না